আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালাম আল্লাহ রসুল করিম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে রয়েছেন আমরা আল কোরআন ও আধুনিক বিজ্ঞান বিষয়ে একটি ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে চলছি গত পর্ব পর্যন্ত আমরা আলোচনায় যে বিষয়গুলো নিয়ে এসেছিলাম আপনারা যারা সেই আলোচনা শুনেছিলেন অথবা যারা অংশগ্রহণ করেছিলেন তারা দেখেছেন যে মানব জাতির জন্য কে শত্রু কে মিত্র এই যে আমরা অনুষ্ঠান করি এবং বিভিন্ন ধরনের আমরা কার্যক্রম পরিচালনা করি এটাও কিন্তু আল্লাহ সুবাহানুয়া তালারই তরিকা এবং তিনি এই পদ্ধতি মানবকে শিখিয়েছেন আনুষ্ঠানিকতা দেখেন আল্লাপাক আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন তাকে জান্নাতে রাখলেন তারপরে ফেরেস্তাদের সঙ্গে তাকে কথোপকথন করালেন ফেরেস্তাদের সঙ্গে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করলেন ওই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আল্লাহ সুবাহান আদম আলাহি সাল্লাতামকে তার যোগ্যতা এবং তার শিক্ষা এবং তার জ্ঞানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে ফেরেস্তাদের সামনে মর্যাদাশীল হলেন মর্যাদা উন্নীত হলেন এবার আল্লাহ রবুল আলমিন প্রকৃতপক্ষে এখানের এই আনুষ্ঠানিকতাটির ভিতরে মানব জাতির শত্রু মিত্রকে চিহ্নিত করে দেওয়া হ্যাঁ এখানে আনুষ্ঠানিকতায় একটা পর্ব রয়েছে যেখানে আল্লাহ সুবাহান মালাইকাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে হে ফেরিস্তাগণ তোমরা তো আদমের কাছে জ্ঞানের প্রতিযোগিতায় পরীক্ষায় পরাস্ত হয়েছ সুতরাং যে বিজয়ী হয়েছে তাকে তো সম্মান প্রদর্শন করা দরকার আর এই ফেরিস্তাদের ভিতরে আরেকজন ব্যক্তি বহুকাল যাবৎ অবস্থান করে একটা মর্যাদায় উন্নীত হয়েছিলেন এবং সেই মর্যাদায় উন্নীত হওয়ার পরিপ্রেক্ষিতে তার ভিতরে এক ধরনের আত্মগরিমা অহংকার সৃষ্টি হয়ে যায় আর এই অহংকারটি এখানে এই অনুষ্ঠানে ওই ব্যক্তির ভিতর থেকে বলা যেতে পারে ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক চেতন মনে হোক অবচেতন মনে হোক বেরিয়ে আসে প্রকাশ হয়ে যায় তার ভিতরের মনোভাবটি আল্লাহ সুবাহ এই অনুষ্ঠানটির ভিতর দিয়ে এমন একটি পর্বের আয়োজন করে এটাকে স্পষ্ট করে দিলেন এ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন তার নিজের ভাষায় বলছেন যে আল্লাহ সুবাহান হাত আলা এরশাদ করেন কুলনা লিল মালা ইকাতিস জাদু ইল্লা ইবলিস আবা কাফিরিন আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম ফেরিস্তাদেরকে যে তোমরা সম্মান প্রদর্শন করো এখানে সাজদা শব্দ ব্যবহার করা হয়েছে সাজদা আসলে নত হওয়া কারো প্রতি সম্মান প্রদর্শন করতে গেলে আমরা কিছুটা তার প্রতি ঝুঁকে যাই অনেকেই এটাকে বলছেন যে আল্লাহ সুবাহকে বাদ দিয়ে ফেরেস্তাগণ আদম আলাইসাল্লামকে কেন সেজদা করবে সাজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ এটি আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে আল্লাহ সুবাহান এই যে মানুষের উন্নত মস্তক যেটিকে সম্মানিত করেছেন উপরে তুলে ধরেছেন এটি কোথাও নত হওয়ার মতো নয় একমাত্র আল্লাহ সুবাহ জন্য এখানে একাধিক মত আছে আমরা সেই মতগুলোকে একত্রিত সমন্বয় করে সংক্ষিপ্তভাবে যা বলতে পারি এটি আল্লাহর নির্দেশ ছিল সুতরাং আল্লাহর নির্দেশ পালন করাটাই ছিল ফিরিস্তাদের জন্য প্রধান বিবেচ্য বিষয় আল্লাহ যা করতে বলেছেন এটা করার নামই হচ্ছে আনুগত্য সেনাপতি নির্দেশ দিয়েছে তাকে মার্চ করে জলে ঝাঁপ দিতে হবে আগুনে ঝাঁপ দিতে হবে এখানে ঝাঁপ দেওয়া আগুনে পুড়ে মরে যাওয়া পানিতে ডুবে মৃত্যুবরণ করা এটা একজন আনুগত্যশীল সৈনিকের বিবেচ্য বিষয় নয় তাকে মালিক নির্দেশ দিয়েছে কমান্ড করেছে সে কমান্ড পালন করা ফেরিস্তাগণ সকল অবস্থায় আল্লাহ সুবাহান নির্দেশ পালনে তারা একশত ভাগ প্রস্তুত কখনোই কোনো অবস্থাতেই কোনো ফেরিস্তা আল্লাহ রবুল আলমিনের কোনো আদেশ সামান্যতম পরিমাণ অমান্য করেছেন তার প্রমাণ নেই এটাই হলো মালাইকাদের বৈশিষ্ট্য ফিরিস্তাদের বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র তার আদেশ যথাযথভাবে পালন করার জন্য সৃষ্টি করেছেন হ্যাঁ আমরা শাব্দিক অর্থে যদি কথাটিকে নিয়ে নেই যে ফেরেস্তাগণ আদম আলাই সাল্লাতামকে সাজদা করলেন অসুবিধা নেই এটি আল্লাহর নির্দেশ ছিল আল্লাহ সুবাহ আলা ফেরেস্তাদেরকে তার প্রতি সম্মান প্রদর্শনের এই পদ্ধতি অথবা এই ব্যবস্থাকেই তিনি পছন্দ করেছেন সুতরাং আল্লাহ নির্দেশ দিয়েছেন এর অর্থ মানুষকে সাজদা করা নয় আল্লাহর হুকুমকে পালন করা মানুষের প্রতি এই পদ্ধতিতে সম্মান প্রদর্শন করা আরেকটি হলো যে আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ তার প্রতি যে সম্মান প্রদর্শন করতে বলেছেন এই সম্মান প্রদর্শন মানে হলো তার প্রতি নিত হওয়া নত হওয়া অর্থাৎ তাকে মেনে নেওয়া আত্মসমর্পণ সারেন্ডার করা যে আমরা মেনে নিলাম আদম আলাইসাল্লাম আমাদের চাইতে জ্ঞানে আমাদের চাইতে ঊর্ধ্বে আমাদের উপরে তিনি সম্মানিত আমরা যে কথা বলেছিলাম যে আদমকে সৃষ্টি করা প্রয়োজন নেই তাকে সৃষ্টি করলে জমিনে তারা ফেসাদ করবে অশান্তি সৃষ্টি করবে তারা বিপর্যয় সৃষ্টি করবে আর তারা রক্তপাত ঘটাবে আমরাই আপনার জন্য আপনার পবিত্রতা আপনার প্রশংসা আপনার স্তুতি বাক্য প্রকাশ করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে রয়েছে এই ধারণাটি তাদের ভুল প্রমাণ করে দেওয়া এবং এটা ভুল প্রমাণ করে দেওয়া যে তোমাদের ভিতরে যে আরো একটি সেই সৃষ্টি একসাথে মিশে একাকার হয়ে আমার ইবাদত করে তোমরা যাকে দেখো যে খুব ভালো ইবাদতকারী তোমাদের সঙ্গে সে আজ দীর্ঘদিন যাবৎ অবস্থান করছে আপনারা তফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ দেখে নেবেন বিস্তারিত ঘটনা যেখানে এই কথাগুলো এসেছে যে ইবলিস সে ওয়াকান আমিনাল জিন্নে অন্য আয়াতের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সে জিন জাতিরই একজন ছিল জিনদের বিলুপ্তির সময় তাকে তার সততা তার ইবাদত তার পরহেজগারি ইত্যাদি দেখে তাকে উঠিয়ে নেওয়া হলো দলভুক্ত করা হলো ফিরিস্তাদের ফিরিস্তাদের সঙ্গে সে দীর্ঘদিন থেকে ফিরিস্তা চরিত্রে সে নিজেকে এমনভাবে গড়ে তুলল যে ইবাদত ও বন্দিগিতে তারা ফেরেস্তাদের ভিতরে একটা ভালো মর্যাদা একটা ভালো সম্মান একটা স্থান দখল করে নিল আসলে ফেরেস্তারা তো তার ইবাদত বন্দিগি দেখে এক পর্যায়ে তাকে নিজেদের ভিতরে উচ্চ সম্মান দিয়ে বসেছিলেন উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছিলেন তারা তো আর ভিতরের খবর জানেন না এটাই হলো গায়েবের খবর এটাই হলো মা কুন্তুম তাকতুমুন যা তোমরা লুকিয়ে রেখেছো ভিতরে এই তাকতুমুন তোমরার ভিতরে আদম মানব ইবলিস শয়তান মালাইকা ফিরিস্তা এই তিন সম্প্রদায়ই এখানে উদ্দেশ্য আদমের ভিতরে কি লুকিয়ে আছে আল্লাহ জানেন ভবিষ্যতে কি লুকিয়ে রাখবে তাও আল্লাহ জানেন আর ইবলিস ফেরেস্তাদের সঙ্গে থেকে সে ফেরেস্তাদের দলভুক্ত হয়ে সে ভালো সে যে ইবাদত বন্দিগি করে সে যে ইতিমধ্যে একটা ভালো অবস্থানে পৌঁছে গেছে ফেরেস্তাদের সঙ্গে মিশে গেছে আর ফেরেস তারাও তাকে বেশ একটা গুরুত্বপূর্ণ মর্যাদা প্রদান করে চলছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন তো আরো সে বসে এই ইবলিসের মনের অবস্থা জেনে তিনি যেন মুসকি হাসছেন যে হ্যাঁ ফেরেস তারা সব প্রকাশ করে দেওয়া হবে একদিন সব জেনে যাবে ওর মনের ভিতরে কি সে লুকিয়ে রেখেছে আমি তোমাদেরকে বলে দেব না আমি প্রকাশ করব না আমি এমন ঘটনার ভেতর দিয়ে এমন একটা পর্যায়ে এনে পৌঁছিয়ে দিব যে ও নিজেই নিজের অবস্থা প্রকাশ করে ফেলবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হুকুম হলো কলনা লিল মালাইকাতে ফেরেস্তাদেরকে উসজুদু তোমরা সিজদা করো লি আদামা আদমকে আর সঙ্গে সঙ্গে ফাঁসা জাদু সবাই সিজদা করলো সব ফেরেস্তারা তার জন্য সম্মান প্রদর্শন করতে মাথা লুটিয়ে দিল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সে সিজদা করলো না ওয়াস্তাকবারা আবা অস্বীকার করলো ওয়াস্তাকবারা এবং সে অহংকার করলো আর এই অহংকার এবং অস্বীকার করার ভিতর দিয়ে কানামিনাল কাফিরিন অবাধ্য কাফির সত্যকে গোপনকারী আল্লাহ সুবাহান প্রতি অকৃতজ্ঞ কুফুরিটা হলো একটা অকৃতজ্ঞতা আল্লাহ সুবাহান তালার প্রতি সে অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহ অন্য আয়াতে এভাবে প্রশ্ন করেছেন হে ইবলিস আল্লাহ বলেন আল্লাহ ইদ আমার তুকা কে তোমাকে নিষেধ করলো সিজদা করা থেকে যখন আমি নির্দেশ দিলাম সুরা আরাফ আল্লাহ রবুল আলমিন এখানেও হজরত আদম আলহি ঘটনাটি এবং বিশেষ করে আমরা ইবলিসের প্রসঙ্গটি জানার জন্য এসেছি যে আল্লাপাক বলছেন যে ওলাকাদ সুম্মা সুম্মা আমি তোমাদেরকে রূপ দান করলাম পরিপূর্ণভাবে সৃষ্টি করলাম এবং ফেরিস্তাদেরকে যখন আমি বললাম উসজুদুল আদম আদমকে তোমরা সিজদা করো ফাসাজাদু সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস সে ইবলিস সিজদা করলো না আল্লাহ এখানে আরেকটু ক্লিয়ার করেছেন পরিষ্কার করে বলেছেন সে সিজদাকারীদের দলভুক্ত হলো না এই অংশটুকু আমাদের জন্য একটা বড় ধরনের উপদেশ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আরও এ বিষয়ে বিস্তারিত কথা বলবো তবে সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর ইনশাআল্লাহ আমরা আলোচনা আবার ফিরে আসছি আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে করণ মাজিদ আল্লাহ তালা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন্য কেতাব কোরআন আরবি ভাষায় নাজিল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 দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্বের আলোচনা আমরা যেখানে রেখে এসেছিলাম ইবলিস কি করলো সেজদা তো দিলই না বরং সে সেখানে সেজদাকারীদের অন্তর্ভুক্ত সে হলো না সে আলাদা আত্মহংকার করে দাঁড়িয়ে থাকলো আল্লাহ রবুল্লা আলমী তখন এই ইবলিসকে জিজ্ঞাসা করছেন কলা মা মানা আকা আনলা ঈদ আমার তুকা এখানে একেবারে ডাইরেক্ট আল্লাহ রবুল্লা আলমিন একটি শব্দ নিয়ে এসেছেন ঈদ আমার তুকা এই আলোচনাটি অত্যন্ত সাইন্টিফিক বিজ্ঞানসম্মত যিনি মালিক তিনি ভায়া মিডিয়া হয়ে কোনো নির্দেশ প্রেরণ করেন অনেক সময় তিনি কাগজের মাধ্যমে অর্ডার করেন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা বলি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের নিকট পৌঁছে যায় এটা দৈনন্দিন কর্মসূচি এটা দৈনন্দিন ডেলি ওয়ার্ক বলা হয় এটা দৈনন্দিন প্রোগ্রাম বিভিন্ন নির্দেশনা আসবে সেগুলোকে বাস্তবায়ন হবে কিন্তু বিশেষ মুহূর্তে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় মুহূর্তে মালিক প্রধান কর্তা ব্যক্তি সরাসরি ডাইরেক্ট কোনো বিষয়ে যখন কাউকে নির্দেশ দেন হুকুম করেন মাঝখানে কোনো মধ্যস্থতা থাকে না কোনো সেই অফিস অর্ডার কপি কাগজপত্র থাকে না তখন সেটি পালন করা হয়ে যায় অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের ফাইলপত্র আমরা অফিসিয়াল কাজে ব্যবহার করি যে অতীব জরুরি এই মুহূর্তে যার ব্যবস্থা নিতে হবে এক্ষুনি যা পালন করতে হবে আল্লাহ সুবাহ ইবলিসকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন ঈদ আমার তুকা আমি যখন সরাসরি তোমাকে নির্দেশ দিলাম কোন ফেরেস্তার মাধ্যমে নয় যে তুমি সাজদা দাও গিয়া বলো ইবলিসকে এই ধরনের একটি ডাইরেক্ট নির্দেশ অমান্য করা মানে চাকরিচ্যুত হওয়া মালিকের দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ বলে গণ্য তার মানে এই ধরনের অবস্থায় মালিকের নির্দেশ অমান্য করা মানে মালিকের মিল্কিয়ত যাকে বলা হয় তার মালিকানাকে অস্বীকার করা আর এটি কোনো মালিক কখনো বরদাস্ত করতে পারেন না সম্মানিত দর্শক শ্রোতা সাজদার আহ্বান যখন করা হয় আল্লাহ সুবাহর কোরআনের ভিতরে এই মহাগ্রন্থ আল কোরআনে কতগুলো আয়াত রয়েছে যে আয়াতগুলো পাঠ করলে আমরা সাজদা করি অর্থাৎ সেই আয়াতগুলোতে কখনো সরাসরি কখনো তুমি বলে সম্বোধন করে কখনো তারা বলে সম্বোধন করে অথবা আল্লাহর বান্দাদের আমল হিসাবে এই বহু ধরনের ভাষা ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন এই ধরনের পনেরোটি আয়াত আমাদের জন্য কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছেন যে আয়াতগুলো শুনে সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের দরবারে সাজদায় লুটিয়ে পড়া আমাদের দায়িত্ব হয়ে যায় আমাদের কর্তব্য হয়ে যায় আমাদের উপরে এটা একটা নির্দেশ হয়ে যায় বিবেক আমাদেরকে তখন দ্রুত তাড়িত করে যে এই ধরনের কথা শ্রবণ করার পরে আর বসে থাকা যায় না গল্প করা যায় না অন্য কোনো দিকে যাওয়া যায় না সরাসরি আল্লাহর সামনে সাজদায় লুটিয়ে পড়াই হচ্ছে প্রধান কাজ এই আয়াতগুলোকে সাজদার আয়াত বলা হয় আপনারা খেয়াল করে দেখবেন মসজিদে অথবা তারাবেহ সালাতে যখন কোরআন তিলাবাত করা হয় এই তারাবির নামাজে যেখানে সাজদার আয়াত আসে তখন নামাজ যিনি পড়ান অথবা পরিচালনা করেন ইমাম তিনি বলে দেন যে প্রথম রাখাতে একটা সাজদা আছে ওই আয়াতটি পড়ার সঙ্গে সঙ্গে ইমাম সাজদায় চলে যায় এবং সাজদায় লুটিয়ে পড়ে অনুগত বিশ্বস্ত ইমানদার তাকুয়া সম্পন্ন আল্লাহ সুবাহ বান্দাদের প্রধান দায়িত্ব হচ্ছে প্রধান কর্তব্য হচ্ছে এবং এটি আধুনিক বিজ্ঞানের যন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত করা না গেলেও একজন বিবেকবান মানুষের এবং এটা অত্যন্ত যৌক্তিক এবং আমরা বলবো বিজ্ঞানসম্মত একটি দাবি যে আল্লাহ সুবাহান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে সাজদা করা বা সাজেদার হুকুম আমাদেরকে আসলে নত হওয়া এটাই হচ্ছে একজন অনুগত এবং আল্লাহর সামনে নত সত্যিকারের একজন আল্লাহ ভীরু তাকুয়া সম্পন্ন ইমানদার মুসলিম মানুষের চেতনা যে আমি আল্লাহর সামনে সাজদায় নত হব যে ব্যক্তি আল্লাহকে সাজদা করে না সাজদা করা থেকে বিরত থাকে আমরা এই একটি ঘটনার মাধ্যমে আমরা ওই সাজদা অস্বীকারী আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি সালাতের মাধ্যমে বা আল্লাহকে খুশি করার জন্য যে সাজদা না দেয় সে ওই ব্যক্তির দলভুক্ত হয়ে যায় যে ব্যক্তি সেদিন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এভাবে বলেছিল যে রবুল আলমিন তুমি তো হুকুম করেছো কথা ঠিক কলা এবার এই হুকুমের আল্লাহর সামনে সে কথা বলছে আনা খাইরুম মিনহ খালাক্তানি মিন নারিউ ওয়া খালাক্তাহু মিন তিন রবুল আলমিন তুমি আমার রব আমি এটা বিশ্বাস করি আমলও করি কিন্তু আজ যে বিষয়টি এখানে ঘটে গেছে তোমার হুকুমকে আমি অমান্য করেছি কেন কারণ আমি এমন কোন বস্তুর সামনে নত হতে পারি না যে আমার চাইতে মানে এবং গুণে নিম্ন নিকৃষ্ট কে সেই নিকৃষ্ট সৃষ্টি কে উৎকৃষ্ট সৃষ্টি আল্লাহ রবুল আলমিন সুরা আরাফের এই আয়াতের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন সুরা বাকার ওই আয়াত থেকে আমরা এখানে এসেছি কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা করে আল কোরআন ইউফাসিরু বাজুল কোরআন বাজান কোনো অংশ কোরআনের অন্য কোনো অংশকে সে তাফসির করে ব্যাখ্যা করে হজরত আদম আলাহ ইসলামের সৃষ্টির এই ঘটনা আরও একাধিক জায়গায় ন্যূনতম আটটি জায়গায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন বৈশিষ্ট্যে আলোচনা দেখেছি এখানে আমরা দেখছি যে আল্লাহর অবৈধ একটা মানসিকতা কিভাবে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়ে পড়ল ঠিক এভাবেই আল্লাহ সুবাহ নামাজ ফরজ করেছেন অনেক বিজ্ঞ ব্যক্তিগণ অনেক আমাদের সমাজে জ্ঞানী ব্যক্তিগণ উচ্চশিক্ষিত ব্যক্তিগণ বলে থাকেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি আমার মনের ভিতরে আল্লাহর বিশ্বাস আছে এবং আমি আল্লাহর কোনো আদেশ বা কোনো পাপ কাজ করি না তাহলে আমাকে দৈনিক গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে মসজিদে দাঁড়াতে হবে কেন আমাকে ওইভাবে আনুষ্ঠানিকভাবে সাজদা দিতে হবে কেন আমার বিশ্বাস আমার ধারণা তো পূর্ণ দেখুন এই ধারণার প্রকাশটি হচ্ছে একটা আনুষ্ঠানিকতা যে সালাতে যায় যে সালাতে গিয়ে সাজদা দেয় সেই সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নির্দেশ পালন ইবলিস তো আল্লাহকে বিশ্বাস করে সে যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে তার শত শত বছরের ইবাদত কি জন্য সে এখানেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেনি বলছে রাবুল আলমিন তুমি তো আমাকে হুকুম দিয়েছ চেষ্টা করতে আমি শুনেছি কিন্তু আমি সিজদাটি করিনি কেন আজকে আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার আল্লাহর হুকুম তারা পালন করতে চায় না এই যে মুসলিম জীবনের একটা বিপর্যয় এই আয়াতগুলোর ভিতরে ছোট ছোট ঘটনার ভিতরে আমরা কিন্তু একটা চমৎকার শিক্ষা লাভ করি যে দেখুন আপনার দাবি কতটা মিথ্যা আপনি হচ্ছেন অযুক্তিক ভাবে যে সেই অবৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি আপনার দাবিকে উপস্থাপন করছেন আপনার দাবির বাস্তবতা দেখাতে হলে আপনাকে বাস্তব ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে আর এটি আল্লাহ রবুল আলমিন আদম হাওয়া সেই সাথে ইবলিসের সৃষ্টির ভিতর দিয়ে আমাদেরকে এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষা প্রদান করছেন এখানে ইবলিস নিজেকে কি বলে দাবি করেছিল কালা আনা খাই মিনহ আমি শ্রেষ্ঠ খালাক্তানি মিন্নার আমরা পেয়ে গেলাম এই ইবলিসের সৃষ্টির উৎস এটি একটি অত্যন্ত গবেষণার এবং বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করার গুরুত্বপূর্ণ বিষয় আল্লাপাক পবিত্র কোরআনে বলছেন সৃষ্টি জগতের যত বৃক্ষ তরুলতা জীবজন্তু এর আদি উৎস হচ্ছে পানি মিম্মা ইন পানি থেকে সৃষ্টি করেছেন পানি একটি জৈব পদার্থ দুটো পদার্থের মিলনে এটি একটি রূপ লাভ করে অক্সিজেন এবং হাইড্রোজেনের কণা একত্রিত করে একটি পানির কণা তৈরি হয় আবার এই পানি সকল জীবনের উৎস পানি নাই জীবন নাই পানি ছাড়া কোনো জীবন রক্ষা হতে পারে না কিন্তু আল্লাহ রবুল আলমিন মানবকে সৃষ্টি করার ক্ষেত্রে পানি উপাদান তার দেহের ভিতরে গ্রহণ করা হয়েছে কিন্তু মৌল উপাদান হিসাবে আল্লাহ সুবাহ মাটির কথা বলেছেন মাটির ভিতর থেকে নির্যাস নেওয়া হয়েছে এবং সেই নির্যাসকে পানি দ্বারা সিক্ত করা হয়েছে তারপর সেটাকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে আমাদের শরীরের বেশি অংশ হচ্ছে পানি সুতরাং পানি বাদ দিয়ে জীবন কখনো চলতে পারে না জীবনের মূল উৎসকে সেজন্য বলা হয় পানি অর্থাৎ পৃথিবীতে দেহধারী শরীর সহ যেসব জীব জন্তু প্রাণী বৃক্ষ তরুলতা রয়েছে তাদের জীবনের মূল উৎস হচ্ছে পানি কিন্তু ইবলিস শয়তান তার জীবনের উৎস হচ্ছে আগুন আল্লাহ রাবুল আলমিন ইবলিসের মুখ দিয়েই এই তথ্যটি প্রকাশ করে দিলেন যে আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে খালাক্তানি মিন্নারিন আমাকে আগুনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে আর আগুন তার আলাদা বৈশিষ্ট্য আছে দাহ্য শক্তি আছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মতো তার ক্ষমতা আছে চোখের আড়াল হয়ে যায় যদি তার কোনো ধারণ অবস্থান না থাকে তাহলে আগুন নিভে যায় বিলুপ্ত হয়ে যায় কিন্তু যদি সে কোথাও আশ্রয় নিয়ে জ্বলতে পারে তাহলে আগুন দাউ দাউ করে লেলিহান শিখার মতো সে নিজেকে প্রকাশ করে এবং যাকে সে ধারণ করে তাকে সে পুড়িয়ে দেয় ভস্মীভূত করে দেয় আগুনের একটা বড় ধরনের বৈশিষ্ট্য হলো যে আগুন যাকে ধরে তাকে শেষ করে ফেলে সম্মানিত দর্শক শ্রোতা একটা গভীর প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা এসে দাঁড়িয়েছি আগুন যাকে ধরে তাকে আগুন খেয়ে ফেলে শেষ করে ফেলে ইবলিস বা শয়তান যাকে ধরে তাকে শেষ করে ফেলে এটি হলো আমাদের প্রতিষ্ঠিত করার বিষয় একবার মিলিয়ে দেখুন আমরা কিন্তু অনেক সময় ওই যে গ্রাম্য প্রচলিত কথাই বলি ওকে ইবলিসে ধরেছে ওকে শয়তানে ধরেছে কখন বলি যখন দেখি যে তার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন তার চাল চলন কথাবার্তা একটা বড় ধরনের ব্যাপক ধ্বংসাত্মক মাদকাসক্ত হয়ে গেছে হয়তোবা দেখা গেছে সে ভয়ঙ্কর হয়ে গেছে উগ্র হয়ে গেছে এমন মূর্তি ধারণ করেছে যে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়ে গেছে ঠিক এই ধরনের অবস্থায় আমরা সাধারণত কি বলি শয়তানে ধরেছে ওকে ইবলিসে ধরেছে মূলত তাই দেখুন আগুনের বৈশিষ্ট্য এই আগুন থেকে ইবলিস সৃষ্টি সুতরাং যাকে ইবলিসে পাবে তাকে খেয়ে ফেলবে ওর সর্বনাশ করে ফেলবে ওকে বিপদগামী করবে সম্মানিত দর্শক শ্রোতা এই পর্বে এসে আমরা যেখানে পৌঁছেছি এই ইবলিসের পরিচয় আমাদেরকে আরো পরিষ্কার করে জানতে হবে জানা প্রয়োজন আমাদের এই পর্বে যেহেতু সময় শেষ হয়ে এসেছে আমরা সামনের পর্বে ইনশাআল্লাহ এই ইবলিস প্রসঙ্গে আরও একটু বিস্তারিত আপনাদেরকে নিয়ে আমরা আলোচনা করব আর আজকের পর্বে যে বিষয়টি আপনাদেরকে আমরা বিশেষ করে সচেতন করব সেটি হলো আগুন যেভাবে খেয়ে ফেলে পুড়িয়ে ছাড়খাড় করে ইবলিস যদি কারো উপরে ভর করে তাহলে তাকেও মানুষ থেকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় যে সে তখন একটা ইবলিসের শিষ্য শয়তানি পরিণত হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইবলিসের হাত থেকে রক্ষা করুন আমাদেরকে সঠিক পথে চলার শক্তি দান করুন আমিন আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত হচ্ছে সবার অধিকার রক্ষা মানুষের